হায়াত পেয়েছে সেখানে আমরা থাকছি বছর সত্যি তো দশ ভাগের এক ভাগও হল না অপর থেকে আল্লাহ তালা এই উন্মতের জন্য আল্লাহর নৈকট্য লাভের এত সুযোগ সুবিধা রাখছেন যে আগের কোন উন্মত সেটা পায়নি আমি আগেও বলেছি দাওয়াবিন নামাজ ছয় রেখা পড়েন ডেলি ইবাদত দৈনন্দিন ইবাদতের মধ্যে এটা রেখেছে ছয় রেখা পড়লে বারো বছর ইবাদত এক টানা বারো বছর দুমাস দিনের আমল করেন কয়েকশো বৎসরের সব নির্দিষ্ট বলা যাবে না কারণ এক একজনের বাড়ির থেকে বত্রিশ পর্যন্ত আসছে এক সমান দূরত্ব কারণ একশো কদম লাগে কারণ দুইশো কদম লাগে বিভিন্ন রকম একশো বারো যদি কম ফেলতে হয় তো সে তো দুইশো বছর ইবাদতের আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেকেই এই সব পেয়ে গেছে এখানে অনেকেই আজান হওয়ার আগে মসজিদে হাজির হয়ে যাবে আমি বলেছিলাম যে এই একটা যদি করতে পারে তো বাকিগুলো হয়ে যাবে দুবার উদ্দেশ্যে গোসল করা পায়ে হেঁটে আসা অক্ত হওয়ার সাথে সাথে পড়তে দেওয়া হাত ইমামের নিকটবর্তী বসা উভয় খুদ্া মনোযোগ সহকারে শোনা খুদ্ার মধ্যে অন্য কোন কাজ না করা খুদ্া শোনা তো যারা অস্ত হওয়ার আগেই চলে আসছেন আজারের আগেই চলে আসছেন আলহামদুলিল্লাহ তারা তো ইনশাল্লাহ ফজিলত পেয়ে গেলেন সেটা সাপ্তাহিক একটা ইবাদত এখানে আল্লাহ কয়েক বছর একটা না ইবাদত করার সব দিয়েছেন প্রত্যেক একবার পাওয়ার সাথে দুই বছর এক বছর নকল নাবাজ এক বছর নকল রোজা আমি বলেছিলাম আমার কিছু রাখতে হলো বাৎসরিক বার্ষিক এটার সামনে আসে ওটাকে সহিভাবে ইস্তেকবাল করার জন্য সহিভাবে রিসিপশন করার জন্য আমাদেরকে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে তাহলে রমজানের হক আদায় করা যাবে এবং ওটার ভিতরে আল্লাহ তালা যে ফজিলাত রেখেছেন ওটা পাওয়া যাবে তো আল্লাহ তালা অল্প মেহনতে আমাদেরকে অনেক বেশি নৈকট্য লাভের জন্য দৈনন্দিন কিছু ইবাদত রাখছেন সাপ্তাহিক কিছু রাখছেন আবার বাৎসরিক কিছু রাখছেন বাৎসরিক রাখছেন রোজ তাহলে মাসিক হইতে পারে মাসিক সে মাসে একবার সালাতুর তসবি পড়ুক সালাতুর তসবি বহুত বড় এবার আপনি চাচ্ছে দশ কেসমের গোনা হইতে পারে আল্লাহ তালা সালাতুর তসবি দ্বারা সমস্ত গোনাকে মাফ করে দেয় আর গুণা না হওয়া সমস্ত বড় এবার আছে যতটা মাসে একবার আপনি চার রাখার মাথায় একটা হয়ে গেল এই সুযোগগুলো রাখছেন এই উম্মত যদি এইগুলো কাজে লাগায় তো এক হাজার বছর যারা হায়াত পেয়েছিল তাদের থেকে বহু বহু আগে চলে যাবে এই আখেরি উম্মত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওনার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রমজানের জন্য তৈরি করেন আপনি রমজানের কয়েকদিন আগে রোজা শুরু করে দেবেন তো সরিয়ে গোনা আগে শুরু করার কোনো উপায় নেই গোনা কোনো বেকুপ আগেই শুরু করবো তো রাখতে যখন হবে তো তিন দিন আগেই শুরু করে তো সব তো কিছুই হবে না উল্টা গোনা এমনকি উনত্রিশ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ উঠতে না বোঝা গেল আকাশ পরিষ্কার থাকলে বোঝা যায় চাঁদ উঠতে মেঘের কারণে বোঝা গেল এটাকে আগেতে বলে অবসাদ পরবর্তী দিনটাকে বলা হয় অবসাদ সন্দেহর দিন কিতাবে লিখছে এই অবস্থাকে রোজা রাখা যায় কেউ রাখেন তখন আশা আবুল কাসেন সে আবুল করল আবুল আমাদের এক নাম আবুল কারণ নামে ওনার একজন ছেলে ছিলেন ওই ছেলের কারণে আমাদের নবী সাল্লাহ সাল্লাম একটা নাম হয়ে গেছে আবুল কাসেম কাসেমের পিতা তো আবু হরাইরা থেকে দাবি করছে এই সন্দেহ দিনে যদি কেউ রোজা রাখে সে আবুল কাসম সাল্লাহ সাল্লামের হুকুমের মেহরবানি করবে সরি আছে মনগড়া তাকোয়া মনগড়া গড়া তাকোয়ার কোনো দাম নেই মনগড়া গড়া তাকোয়ার কোনো দাম নেই তাকোয়া থেকে বলা হবে তাকোয়া থেকে বলা হবে সেটা শরীয়ত সমর্থন করবে আপনার বুঝ কোনো তাকোয়া হবে না ইসলামে একটা গোমরা ফেরকা আছে এটার নাম হলো মালামতি একটা গোমরা ফেরকা আছে এটার নাম হলো মালামতি ফেরকা এদের আকিদা হলো যে বস্তিতে জামাতের সাথে নামাজ পড়া ঠিক না এতে লোকেরা আমাকে অলি বুজুর্গ মনে করবে এটা আমার ভিতরে একটা রিয়া টাকা এসে যাবে এজন্য ঘরে গোপনে ঘরে ভালো আর নিজের ভিতরে অহংকার আসলো না রিয়া আসলো না এই জন্য মসজিদে জামাতের সাথে পড়া ঠিক এই যে তারা কোনো সময় জামাতে আছে কোনো সময় তবে জামাতে নেওয়া তবে না ঘরে পরে কিনা আল্লাহ জানে মসজিদে আছে দলিল কি টাকা পুরা তো এই যে টাকা তাকোয়া ঠিক করলো না আমাদের বেশি তাকোয়া আমাদের ভিতরে কোনো টাকা পুর পায়দা হবে না আমাদের ভিতরে কোনো রিয়া পায়দা হবে না এই যুক্তি দিয়ে ঘরে নামাজ করছে এটা কি তাকুয়া হবে প্রত্যেক জামাত তাকুয়া হবে না যেখানে কোরআনে জামাতের সাথে নামাজ পড়তে করছে হ্যাঁ প্রথম পারা এই আয়াত আল্লাহ তালা জামাতের সাথে সাথে বাড়ি বললে কেমন হবে মসজিদে আসবেন ওখানে বহুত লোক রুকু করলেওয়ালা আছে আপনি রুকু করলেন কোরআনের আয়াত হলো ওয়ার্কআউট এই তাকুয়ার কোনো দাম নেই তাকুয়া ওটাকে বলা হয় আল্লাহ রসুল বলে দিতে তারা তো সে বস্তিতে আসো যদি তোমার ভিতরে রিয়া দেখা যায় তাকাব্বুল দেখা যায় ইস্তেকফার করে নাও কথার কথা তাকাব্বুল দেখা গেল অনুভব করতে পারে ইস্তেকফার করছে তাই বলে তুমি জামাত তলব করবা জামাতের সাথে নামাজ পড়া আমাদের মাঝাবে ওয়াজিব অন্য মাঝাবে ফরজ ফরজ এই ফরজ বাদ দিয়ে ওয়াজিব বাদ দিয়ে জামাত তরফ করা গোনায় কবিরা বিনা ওজরে যদি জামাত ছেড়ে দেয় তো গোনায় কবিরা হবে তার গোনায় কবিরা বলি কথা না এইসব কাজ করার দাম যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই রমজান রসিলায় হ্যাঁ, অনেক নিয়ামক দিতে চান আমি একটা আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة নিশ্চয় আল্লাহ মমিনদের থেকে যে ইমান এনেছে রসুল্লাহ তার থেকে খরিদ করে নিয়েছেন হ্যাঁ তার যার মালকে আমলাহু আনফুসাহু তার যার মালকে আল্লাহ তালা খরিদ করে নিয়েছে কিছুর বিনিময় বিল জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময় খরিদ করে দিয়েছে এবং সামনে বলতেছে এই যে আমি মমিনের মাল খরিদ করে নিলাম কিছুর বিনিময় জান্নাতের বিনিময় একবার দুই না সমস্ত বড় বড় কিতাবে রেস্টির করে দিচ্ছে وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن তৌরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ সব জায়গায় আমি এই ঘোষণা করি তোমরা যেই নাম আসো আমি তোমার জান্নাত নিয়ে নিচ্ছি জান্নাত পাইবা আমি নিয়ে নিলাম তোমাকে কি দিব সব বড় বড় কিতাবে ঘোষণা করেছে হ্যাঁ যে কোনো প্রশ্নতে ডাটা পাকিস্তান প্রশ্ন বলেন ব্রিটিশ প্রশ্ন বলেন বাংলাদেশ প্রশ্ন বলেন সব প্রশ্নতে ডাটা ইভেন যে মমিনের জান্নাল কি হয়ে গেছে ওই তিন কিতাবকে বোঝানোর জন্য আমি বললাম ব্রিটিশ প্রশ্ন বলেন আর পাকিস্তান প্রশ্ন বলেন আর আর বাংলাদেশ প্রশ্ন বলেন সব প্রশ্ন এটা আছে দিতে আল্লাহ তারা কি দিবে জান্নাত খুশি হয় না তোমরা ইমান এনে আল্লাহর সাথে যে ব্যবসা কেনা করলে খুশি হয়ে যাও এর থেকে উত্তম ব্যবসা কেনা হয় না তোমার জান্নাত দিয়ে দিলাম আল্লাহ তোমাকে ব্যস্ত দিয়ে দিবেন এই যে ব্যবসা কেনাটা হইল আল্লাহর সাথে তোমার এর থেকে দামি ভালো উত্তম কোনো ব্যবসা কেন নেই যদি হ্যাঁ মোমেন্দন খুশি হয়ে যাও সস্তা শিরু খুশি হয়ে নাও দিবাই ওই ব্যবসা কেনার উপরে সাথে কথা আর এটাই কামিয়াব এটাই কামিয়াব তো আল্লাহ তালা খরিদ করে দিচ্ছে কিসের বিনিময় জান্নাতের জান্নাতের বিনিময় তাহলে আল্লাহকে ছোট মোটো দাম দিলেন না বড় দাম দিলেন হ্যাঁ? আবু তাল্লাহ একটা জমিন পাইছিল ওনারা নিকটপক্ষে আত্মীয় ছিল তো যখন তাদের হলো যে তোমার প্রিয় বস্তু যখন আল্লাহ রাস্তা যায় না করবা তোমার কাছে প্রিয় ওইটা যখন আল্লাহ রাস্তায় ব্যয় না করবা তো আল্লাহ সন্তুষ্টি পাইবা চতুর্থ পাড়ার প্রথম আয়াত মানে কি তোমার প্রিয় বস্তু ছেলেরা স্কুলে দিয়ে আল্লাহকে রাজি করে ফেলে আগে মাদ্রাসায় দিতে হবে কমপক্ষে এক বছরের জন্য দিতে হবে আপনার কাছে আপনার ছেলে প্রিয় বস্তু এ আয় যখন নাজল হয়েছে প্রত্যেক ধাপ হয়েছে তার প্রিয় বস্তুকে পেশ করছে আবু তাল্লাহ পেশ করছে আমার সবচেয়ে প্রিয় নাজল ভাইবার যে গরিবার পেয়েছিলাম ওই জমিটা আল্লাহকে যদি প্রিয় বস্তু না দিলে আল্লাহকে দেবে না আপনাকে বুঝাই দিল আল্লাহ রসুল বললাম ঠিক আছে বুঝিয়ে দিলাম আমি এবার তোমার দায়িত্ব দিচ্ছি তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা গরিব আছে ওদেরকে দিয়ে দেবো ওনার আরো সম্পত্তি আছে উনি দেয় বিভিন্ন আত্মীয় স্বজনকে দিলেন আস্থান করে দিলেন তো উনি পনার বিক্রি করে দিলেন খুব দামি সম্পদ তো বিক্রি করে দিলে লোকেরা অনেক অনেক তিরস্কার করবে এত সুন্দর সম্পত্তি দেখো ব্যবসায় রাখলে কয়েক বছর পরে কত দাম হইতো তুই বিক্রি করে দিলেন হাসান বললেন হ্যাঁ যে এক বস্তা খেজুরের মোকাবেলায় যদি কেউ একশো এক বস্তা স্বর্ণ মুদ্রা পায় সে বাঁচবে না এক বস্তা খেজুরের মোকাবেলায় খেজুরের বিনিময় এক বস্তা স্বর্ণ মুদ্রা যদি কেউ পায় তো সে বাঁচবে না মানে আমাকে এত দাম দেওয়া হয়েছে যে কেমন না আমি দিচ্ছি এক বস্তা খেজুর আর ক্রেতা দিচ্ছে এক বস্তা স্বর্ণ এত বেশি দাম আমাকে দেওয়া হয়েছে আমি তো এই টাকার যে ওইরকম গেলে কয়েকটা দিতে পারি তো বোখারে সরে দেওয়া ওরা দশটা সরে যে এক বস্তা খেজুরের বিনিময় যদি এক বস্তা সামনা মন্ত্রণা দেয় সে কি বেসবে না আমি জিজ্ঞেস করতেছি আমাদের এই দাম এর কি ভ্যালু আছে গুনায় দশ ধরিত এইটা নিয়ে আল্লাহ তালা দিচ্ছে সেই জান্নাত যার আসল ভূত এখন আমরা চিন্তা করতে পারব না একটু টুকটাক ধারণা দিতে যা জান্নাতের আপনি আমি শুনছি এটা হলো টুকটাক ধারণা এই কোনা দেখছি ওই কোনা দেখছি আসল এতে এই মুহূর্তে আমাদের ব্রেন এটা ক্যাচ করার কোনো যোগ্যতা রাখে যদি বলা হয় কোন নবী যদি বলতেন আমাদের বোঝার যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই সম্ভব বুঝতে পারবো ওটা আমরা যাওয়ার পরে বুঝে আসবো ঢোকার পরে তখন দেমাগে সেটা তো শক্তিশালী হবে আমাদের এখন যে চোখ এই চোখ দেখে আল্লাহ যদি দেখা দেয় আমরা বরদাস করতে পারবো মুসা আল্লাহ তালা শুধু আল্লাহ নিজেকে নুরের পর্দা দিয়ে দেখতে নিজে রাখছেন নুরের পর্দা দিয়ে লক্ষ লক্ষ নূরের পর্দা দিয়ে নিজেকে বেষ্টনী করে রাখতেন ওইখান থেকে ওই নুদের পর্দা একটু ঝলক দেখেছিল মুসালের সালামকে আর তার কমের সত্তরজন নেতা সব একসাথে বলে সব বলে পরে কোরআন শরীফ এই ঘটনা কোরআন শরীফ পরে আল্লাহ আবার জীবিত করতেন জীবিত করতেন লম্বা ঘটনা আমি বলতেছি যে আল্লাহ নিজেকে যে পর্দা দিয়ে বেতন করে রাখছে এর পর্দার একটু ঝলক দেখাইল সব ফুলকে ফুল মারা গেল আজ আল্লাহ তালা নিজের সত্তার দর্শন আমাদেরকে দেয় আমাদের অস্তিত্ব থাকে অস্তিত্ব থাকে অথচ আমরা যখন জান্নাতে যাব তখন দেখতে পাবো কেমনে তখন আল্লাহ তালা আমাদের চোখকে শরীরকে ওইভাবে তৈরি করবেন তখন আমরা আল্লাহকে দেখে বরদাস্ত করতে পারবো এরকম পাওয়ার দিবে পাওয়ার দিবে এই মেয়ের লাইনে যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ আছে ডাইরেক্ট আমাদের বাসা সাপ্লাই দেওয়া হয় তা তাহলে পাখা বাতি কিছু টিকবে হ্যাঁ কিছু টিকবে সব শেষ এক সেকেন্ডে সব শেষ লাইন টাইম পুরে দেখেন এ থেকে আবার কম করার জন্য হ্যাঁ এই ট্রান্সফরমার জায়গায় জায়গায় বসাই দিল হ্যাঁ এগারো হাজার কত হাজার ওইখান থেকে ওটা হয়ে চারশো চারশো পাওয়ার হয়ে এই বাড়ি ঘরে সাপ্লাই দেওয়া হবে এগারো হাজার থেকে চারশো তাই এদিকে হয়ে গেলে কত সামান নষ্ট হয়ে গেছে তো দুনিয়ার সাহায্যে নেই শক্তি আল্লাহ শক্তির দিনে আস কেন্দ্রবিন্দু তা অবস্থা কি তা অবস্থা কি তো বলতেছিলাম যে আল্লাহ তালা দুনিয়াতে তো দেখা দেখা দিল আমরা বরদাস্ত করতে পারবো না কিন্তু আখড়াতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ দেখা সবচেয়ে বড় বড় নেয়ামত নেই তো আমি যে কথাটা বলতেছিলাম আমি যে কথা বলতেছিলাম যে জান্নাতের বড় দামি আমাদের মোকাবেলা আল্লাহ জান্নাত দিচ্ছেন অনেক মূল্যবান ওই যে এক বস্তা খুলমার বিনিময় এক বস্তা স্বর্ণ মুদ্রা হ্যাঁ ওখানে উদাহরণ দেওয়া হয়েছে তার থেকে অনেক কোটি গুণ দাম দিয়ে আল্লাহ তালা আপনার আমার জানের বিনিময় কি দিচ্ছেন জান্নাত দিয়ে দিতেন জান্নাত দিয়ে আসলে তো আমরা ইবাদত করি এই ইবাদতের কারণে জান্নাতের কিছুই পাওয়ার অধিকার থাকে কিছুই না কি জন্য এই জন্য যে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন যে এইটারই সকল আদায় করা সম্ভব না দুনিয়াতে এত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবায় রাখছেন আমরা যে পোটা ফাঁকা এবার করতেছি এতে এই নিয়ামত গুলোর কি হইতেছে না শুক্রিয়া আদায় হইতেছে না তাহলে আপনি রান্নার কিসের বিনিময় চান এটাই তো হইতেছে না যেটা আপনি এখন ভোগ করতেছেন ওদের বিলটা আদায় হইতেছে না ওদের বিল আদায় হইতেছে না এক লম্বা কিস্তা করে ফেলাইছিলাম পল্লিশ লাখ বুজুর্গের কিস্তা তারা আল্লাহ বলছিল যে বিনা হিসেবে ব্যস্ত দিয়ে দেবো আমার রহমতে তারা ব্যস্ত দিয়ে দেবো হাসরে বাজারে বলবেন তা আমার থাকতে হবে আমি পাঁচশো বছর হায়ার চাইছিলাম পাঁচশো বছর ইবাদত করছি আমি তো কোনো গুণাই করি নাই তাহলে আল্লাহ তালা এটা বললেন কেন যে তার রহমতের ওসিলায় ব্যস্ত দিবে আমার এটাও তো বলতে পারছেন যে এই বুজুর্গের ইবাদতের অসিলায় পরে ব্যস্ত দিয়ে দাও এটা বললে কি অসুবিধা আছে আমি তো কোনো করি না হাসানের ময়দানের চেষ্টা কিন্তু কিন্তু একভাগ আল্লাহ তালা জিব্রাহিম আলাহামকে দিয়ে আমাদের নবীকে কিস্তাটা জানাই দিয়েছেন একটা কিস্তা হাসানের ময়দানে ঘটবে সে গুণা পাবে তাকে আল্লাহ যখন বলবে আমার রহমতের অসিলায় ব্যস্ত দিয়ে দাও তো তার মনের মধ্যে ফাঁকটা না হবে তা আল্লাহ মনের ফাঁকটা জানেন কিনা হ্যাঁ? হ্যাঁ। ও কি ইবাদত করছে আমার কি নিয়ামত ভোগ করছে এটা ক্যালকুলেশন মিজান আছে আল্লাহ কাছে মাপা হবে তো মাপার পর দেখা যাবে যে পাঁচশো বছর হায়াত পাঁচশো বছর ইবাদতে মজবুল ছিল এইটা মিজানের হিসাব অনুযায়ী আল্লাহ তালা তাকে যে চক্ষু দিছিল দুটা এই চক্ষু নামক নিয়ামতের কোন রকম তাকে তুলে হ্যাঁ কিছু নাম্বার বাড়াই দেয় না হুজুর মাস্টাররা বাড়াই টাড়াই দিয়ে ওইটা শুক্রিয়া দেবে খালি চক্ষু একটা মানুষকে শুধু চক্ষুই দিচ্ছে আল্লাহ আর কোন নিয়ামত দেয় না শরীরের মধ্যে চিন্তা করেন হ্যাঁ কান দিতে خلق السمع والابصار والافئده কান বানাইছে চোখ বানাইছে জিব্বা বানাইছে অন্তর বানাইছে মন মন দেখো আমি মনোরোগী হয়ে গেলাম সব চাকরি বাকরি সব সব তিনি বানাইছে জবানে কথা তিনি ফুটাইছে আল্লাহ পায়া কত নেওয়া তিনি কত অক্সিজেন আপনি নিচ্ছেন এ সারা দুনিয়াতে হ্যাঁ বাতাস তিনি তৈরি করছেন বাতাসের অক্সিজেন আছে আর কি আছে হ্যাঁ নাইট্রোজেন আছে না তো দেখা যাচ্ছে আপনার লাল খালি অক্সিজেনে নিন অন্যটা দিচ্ছে নাকি এইটা আপনি হাসপাতালে নেই নেন এক ঘন্টা অক্সিজেন নিলে ওরা কমপক্ষে একশো টাকা বিল করবে চব্বিশ ঘন্টা আপনি আড়াই হাজার টাকা অক্সিজেন দিচ্ছে যদি বিল দিতে হতো এত মেয়ামত আমরা বক করতেছি সেটা আমরা তাই আবাদ করতেছি ও তো দুনিয়ার নেয়ামতের সুক্রিয়া হয়ে যেতে না তাহলে জান্নাত কিসের বিনিময় এই জন্য জান্নাত আল্লাহ দিচ্ছে তা বলতে গেলে আল্লাহ রহমত ওই হিসাব করতে গেলে ওই বুজুর্গের মতো ধরা খেয়ে গেছে দেখা যাবে তো আমাদের বিনিময় সব আল্লাহ আল্লাহ বলেন মাটিগুলো নিয়ে দাও শুক্রিয়া দাও কান দিছিলাম ওটা শুক্রিয়া দাও নাক দিছিলাম জিপা দিছিলাম লাল দিছিলাম হাত দিছিলাম পাকস্তলি দিছিলাম কিডনি দিছিলাম লিভার দিছিলাম পাও দিছিলাম হাত দিছিলাম ব্রেন দিছিলাম এগুলো শুক্রিয়া দাও তাহলে না শুক্রি করতো দুজনে নাও হিসাব করতে গেলে তো দৌলত হয়ে এই জন্য আল্লাহ তারা রহমত দিয়ে দিবেন তো আমাদের মাল সব বিক্রি হয়ে গেছে আল্লাহ সব বিক্রি হয়ে গেছে এখন যদি আল্লাহ আমাদেরকে বলছেন যে পঞ্চাশ সপ্তাহ মাস করতে হবে সেটা মেয়েরা যে প্রথম দিলেন তাহলে কি আল্লাহ কোনো জুলুম হইতো বানাইছে এই কাজের জন্য গাড়ি বাড়ি বানানোর জন্য কিছু নিয়ে বানাইছে আমার ফলাফুল জিন্না ইল্লা ইবাদতের জন্য বানাইছে আল্লাহ ইবাদত আল্লাহ তালা খুশি না আল্লাহর জন্য ওটা খুশি করতে পারে এই জন্য ফেরেস্তাদের ভিতরে নাফারমানি করার কোনো যোগ্যতা নেই ফেরেস্তাদের ভিতরে আল্লাহ নাফারমানি করার কোনো যোগ্যতা নেই যদি চায় কিছু করবো না সে শক্তি নেই তার ভিতরে গুণা করার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই তার খাওয়ার দরকার নেই পান করার দরকার নেই বিবির দরকার নেই গাড়ি বাড়ির দরকার নেই অর্থাৎ যত চাহিদা আমার অঞ্চলে আছে কোন চাহিদা তার নেই যাতে ওর ইবাদতটা ওই তারা করে দিলেন তেলা আল্লাহ চাইছে সব গুণা যোগ্যতা থাকবে যে কোনো গুণা শক্তি আছে তার বলছে আমার ভয় গুণা করবে না আমার ইবাদতে থাকবে এই যে ইবাদতটা আল্লাহ এই জন্য ভয়েরটা থাকা সত্য কি মানে মানুষ মানে এই ইবাদতের আল্লাহ সাংঘাতিক কাজ আপনি যদি বেড়াল শিকলতে বাইরে প্রশংসা করেন যে মাস আল্লাহ মাস আল্লাহ আমার এই বেড়াল এত ভালো কোন দুধের পাত্রে কোন তরকারি পাত্রে মুখ লাগায় মানুষ আর পাগল করে তো আপনি শিকলতে বাইরে আমি বিড়ালে সৌজন্য করতে চাই আমরা কি দেবার খারাপ আগে ছাড়েন টাকা প্রতি আমরা তরকারিতে মুখ না দিয়ে আরো পাহা দেয় তাহলে প্রশংসা করে তাহলে পাহাড় প্রশংসা করে ভালো কি হবে তো ওই যে আমরা হলো ছেড়ে দেওয়া বিড়াল মালিকের ভাত খাওয়ানো শক্তি আছে পাহাড়া দেওয়ারও কি আছে শক্তি আছে আর আল্লাহ দেখতে চায় কি আমরা খেয়ে ফেলি হারাম খাই আলাল খাই আল্লাহ ইবাদত করি না নাফারদানি করি একে করি এই পরীক্ষার জন্য পাওয়া যাবে আল্লাহ কলাকাল চাওয়াল আয়াত আমি তোমাদের আয়াতকে সৃষ্টি করেছি মৌতকে সৃষ্টি করেছি কেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য দুটো যোগ্যতা আছে আমার ইবাদত করার যোগ্যতা আছে শয়তানের ইবাদত করার যোগ্যতা আছে হ্যাঁ আছে অনেকে নামাজ করছেন অনেকে শয়তানের ইবাদত করছে তারা সব কটকা ফুটাইতে লেগে গেছে কটকা ফুটাইছে তারা সব শয়তানের ইবাদতে লেগে গেছে যে আল্লাহ ইবাদতে লাগছেন সে শয়তানের ইবাদতে লাগছে তাকেও তো আমার সাথে শক্তি যদি শক্তি না দেয় তাই তো সে কি বলে বান্ধব বেড়া হয়ে ঠিক বললে বাংলা বেড়াল হয়ে গেল যা পাওয়া তো আমি পাওয়া সাপ্লাই দিয়ে রাখি আমার ব্যবহার করতে পারো করতে পারো আমি কিচ্ছু বলবো না পরীক্ষার হল কিছু বলবো না হ্যাঁ রেজাল্ট যেদিন দেওয়া হবে হাসানের মাঝে সেদিন বুঝতে হবে রেজাল্ট যেদিন দেওয়া হবে তাহলে কি হবে সেদিন তুমি বুঝবা নিজেই বুঝবা আমার বিচার করা লাগবে না তুমি নিজেই বুঝবা তুমি জান্নাতের উন্মুক্ত না তুমি জাহান্নামের উন্মুক্ত তোমার বিচার তুমি করো আদম তো আল্লাহ মালিক ছিল আমরা রাখাল ছিলাম রাখালকে মালিকের মর্যাদা দিয়ে রাখালকে মালিকের মর্যাদা দিয়ে একবার কিনছে কিন্তু আবার কি করছে বান্দার হাতে ফিরাই ফিরাই করছে হ্যাঁ ও হালাল রুটি কামাও ও গবেষণা বাণিজ্য করো কোনো অসুবিধা নেই বিরিয়ানি পোলাও খাও হ্যাঁ হ্যাঁ বিবির থেকে তোমার মনের চাহিদা কামনা রচনা পূরণ করো সব করো বাচ্চাদেরকে আদর করো আমি যেগুলো দেখা গায়েব করছি দেখো সেই কক্সবাজার থেকে আমার সাগরের বিরুদ্ধে দেখে রাখো দায় সব গায়েব করেছি এই দান এই হায়া এই সবাই আল্লাহ মালিক অথচ তিনি আমাদেরকে দিচ্ছেন তুমি এটা তোমার একটা কাজ আমি মালিক তোমাকে দিলাম আমার আপনার মালিকানা দিলে অন্য ভাইকে দেন না আপনারা বাড়ির মালিক আপনার বন্ধুরে বললেন আপনি কি আর ভাড়া দিয়ে থাকবেন আপনি আমার এই রুমটা থাকেন মালিক কিন্তু আপনি তাহলে ব্যবহার করতে দিচ্ছেন না বন্ধুকে একদম বিনা পয়সায় অনেকে দিচ্ছে না ঠিক আল্লাহ মালিক আল্লাহ মালিক হয়ে গেছে আল্লাহ তো জান্নার দিকে বলে কিনে দিচ্ছে আমাদের তো মালিকের আছে যে আপনি কলেরা পড়তেন সে কলেরা পড়ার সাথে সাথে আপনি জানমাল আল্লাহকে দিয়ে দিতেন আপনি জানমাল কাকে দিয়ে দিচ্ছেন আল্লাহকে দিয়ে দিতেন আর ব্যস্ত দিয়ে দিতেন আপনার মালিকের নেই আপনার মালিকানা নেই আল্লাহ মালিক এটা আমাকে ঘোরার কাজ করি অনধিকার করি আল্লাহ তার ভিতরে আমি কেন আল্লাহর মসজিদ খেলাফ করতেছি আল্লাহর জিনিসের মধ্যে কেন হয়ে গেছে কেনাবে হয়ে গেছে আল্লাহ মাল তো আল্লাহ হুকুম মতো চালাইতে হবে এ তো শয়তানের হুকুম মতো চালাইতে হবে না মানুষ যখন গুণা করে তখন সে আল্লাহর জিনিসের ভিতরে অনধিকার চর্চা করে আল্লাহ যারা পারমিশন দেয় নাই সেই চর্চা করে বহু বড় গুণাগার সে সূর্যের নাফার মানি করলো নাফার মানি না আলো লাগে না চন্দ্রের নাফার মানি করলো বাতাসকে নেয়ামত এই নেয়ামতের নাফি করে করলো চক্ষু নামক নেয়ামত ওনার চোখ লাগে চোখের ধরলো থেকে আল্লাহ তালা কিনে নিয়ে আবার ফেরত দিতেন তুমি দুনিয়ার মজা নাও আমার গন্ডির মধ্যে থেকে আমার গন্ডির মধ্যে থেকে গাড়ি বাড়ি সব করো সরকার চাকরি বাকরি করো এই পাঁচটা বাড়ি চাকরি বাকরি ডেলি পাঁচটার আর একটু হাজিরা দিই কয়েক মিনিটের জন্য পঞ্চাশ শব্দ দিলে জুলুম হইতো না ফেরত দিতে পারবা কয়েক মিনিটের জন্য কয়েক মিনিটের জন্য বসে আজকে আচ্ছা, সম্পর্কটা একটু নবায়ন করে নিলে তাজা করে এই করছে ইমান তো একবার আনলে হয়ে গেল জীবনে একবার প্রত্যেক দিন ইমান আনতে হয় একবার ইমান আছে বা হ্যাঁ, ওটা কায়ের থাকতে হবে আনবে একবার কায়ের থাকতে মৃত্যু করবে ইমান একবার আর রোজা বছরে একবার দেখা বছরে একবার ভাব জীবনে একবার তো হজ আর ইমান জীবনে একবার দেখাত আর রোজা বছরে একবার তো কোনটা জীবনে একবার কোনটা বছরে একবার তাহলে আসল রয়ে গেল কোনটা এইটা ডেলি বাঁচবে তা আল্লাহ এই চাইছে নামাজ খুব গাড়ি বাড়ি বিরিয়ানি কোনো কিন্তু পাঁচটা বার হাজির আছে আমার ঘরে কি করো হাজির আছে এই করো আপনি তুমি তো দুনিয়ার কাম গুলো করবা আমার আমি মোহাম্মদ রসুল্লাহ তরিকায় করবো যতগুলো ইবাদত ছিল না আমি ওগুলোকে ইবাদতের নাম দিই তুমি বিবির কাছে নিজের খায়স করা করলে বিবির কাছে যায় নিজের খায়স করা করলে কোনো ইবাদত ছিল না কিন্তু তুমি গুণার থেকে বাঁচার জন্য তোমার চক্ষুকে সংযত করার জন্য আমার নবীন তরিকায় দোয়া করে তুমি এটা করলে আমি এটা ইবাদতের সব দিয়ে দিই তুমি দোয়া করে খানা খাইয়া খানা খাওয়া কোনো ইবাদত ছিল না আমার রসুলের তরিকায় দোয়া করে খাইতো গুরু হাত ধুয়ে কবজি পর্যন্ত খাইছো ইবাদত নেই তুমি রাত্রে ঘুমাইছো বা যে কোনো সময় ঘুমাইছো উর্দু করে দোয়া পড়ে টাইম সাথে ঘুমাইছো দেখো কিন্তু নেই তরিকাও নেই হবে ইমান থাকতে হবে তরিকা তো আল্লাহ এই পাঁচটা হাজিরা দিও আর তোমার দুনিয়াতে যত কাজ কাজ আছে গাইড বৈধ এসব করো কিন্তু ওইখানে আমার রসুলের তরিকাটা খেয়াল রেখো আমার রসুলের তরিকাটা খেয়াল রেখো পেশাব করতে গেলে যাও জুতা ফেন্ডেল করে দাও মাথাটা ঢেকে দাও পাপ পাওয়া দিয়ে ঢোকো রেলাগুলো নাও আমার রসুলের তরিকা হয়ে গেল আমি এটাও তোমার সব দিব এটাও সব দিব তোমার তবে পাঁচশো আমাদেরও সব দিবেন আর দুনিয়ার যত কাজ আমরা করতেছি এর উপরও সব দিবেন তাহলে আল্লাহ তারা আমাদের গান নাম কিনে নিয়ে আবার ফেরত দিতে কি জন্য তিনটা কাজ করার জন্য পাঁচ সপ্তাহ হাজিরা দেওয়া মসজিদে একটা কাজ কোরআন তেলাভ এই তেলাভ নামাজ একটা কাজ আর দুনিয়াদি যে কোনো কাজ আমরা করি হ্যাঁ ওটা কাজ হতে হবে এবং রসুলের এই হলো দ্বিতীয় কাজ দিচ্ছেন এটা তো ইবাদত আর তিন নম্বর কাজ দিচ্ছেন যে আমি যেগুলো হারাম করে দিচ্ছি এগুলো কথা নিষেধ করে দেখো তোমার আব্বা আম্মা জান্নাতের মধ্যে আমার বিশ্বাসটা না মানার দরুন তারা জান্নাত থেকে বের হয়ে গেল তুমি যদি এই নিষেধগুলো অমান্য করো তো তুমি ঢুকতে পারো তারা বের হয়ে গেল আর তুমি কি ঢুকতে পারো আমি যেগুলো হারাম করে দিচ্ছি এগুলো করো আর সেইগুলো না করার ট্রেনিং নেওয়ার জন্য তিনি বিশ্বের কি রমজান ছাড়ার গুলো করার জন্য কি দিচ্ছেন তুমি আমাকে রাজি করার জন্য সাময়িক নিষেধ গুলো ছেড়ে দিচ্ছ সাময়িক নিষেধ খানা পিলা দিদি হারাম না রমজানের দিনে নিষেধ রাত্রের তো নিষেধ তাহলে সাময়িক নিষেধ আমাকে রাজি করার জন্য সময় নিষেধ খেয়ে দিলা তাহলে আমি মহলাকে রাজি করার জন্য তুমি ইচ্ছায় নিষেধগুলো থাকতে পারো তুমি বিদ্যুৎ দাবি পূরণ করতে পারো তুমি ছেলের দাবি পূরণ করতে পারো তুমি তোমার বর্ষার দাবি পূরণ করতে পারো হ্যাঁ এই দিদি তোমাকে যে মহলায় দিল এই ছেলে তোমাকে যে মহলায় দিল এই বিল্ডিং তোমাকে যে মহলায় দিল এই চাকরি তোমাকে যে মহলায় দিল সেই মহলার দাবি কি তুমি পূরণ করতে পারো না হ্যাঁ, সবার দাবি পূরণ করলে তুমি তাহলে বাদ করলো কে একশো বছর গেলাম আমার ওখানে আজকে আমরা মুখে বলি না কিন্তু কাজের দ্বারা প্রমাণ করে দেয় জানলা আমার তালিকার ভিতরে এত কাজ যেখানে আপনাকে কোন জায়গায় ঢুকাইবো আপনাকে ঢুকানোর মতো জায়গা খালি নেই সরি আপনাকে ঢুকানোর মতো কোনো আমার এই তালিকার ভিতরে খালি নেই প্রত্যেকে তার দৈনন্দিন কার্য তালিকা থাকে না মুখে বলতেছি না কাজের দ্বারা প্রমাণ করতেছি আল্লাহ আমার এই কার্যতালিকা দৈনন্দিন চব্বিশ ঘন্টা কার্যতালিকা এখানে বিবির জন্য সময় আছে পত্রিকা পড়ার জন্য সময় আছে রাজনৈতিক আলোচনা করার জন্য সময় আছে বন্ধু বান্ধবদের আড্ডা মারার সময় আছে সবার জন্য সময় করার আছে কিন্তু নেই তার জন্য আল্লাহর সাথে একটু কথা বলবে একটা চেষ্টা ক্লাস পড়বে এর কোনো সময় ব্যবস্থা করা হয়নি আমরা এটি বলতেছে তোমার ভূগোলে সবার জন্য জায়গা হলো আমি মহলে বাস করলাম অথচ সব আমি দিচ্ছিলাম সব আমি দিচ্ছিলাম আর তুমি এখন করি হ্যাঁ তোমার তালিকার ভিতরে আমার কোনো জায়গা হইতেছে না এত বড় করতে তুমি এত বড় খারাপ তুমি আল্লাহ সোনায় সবার আমাদের বারবার করতেছে আমি আমার সালামকে পুরো আসান করেছি সহজ করেছি আপনার আচ্ছা, তোমরা কাবার কালামকে লাভ করবে আল্লাহ বলেন এর বড় ব্যবস্থা নেই আপনার আচ্ছা, তো কিন্তু আমার অতি সরি আয়ার ভেড়ে দিচ্ছি আমি খুব বেশি ব্যস্ত যাতে আমার তালিকা ভিতরে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করবো এরকম কোনো টাইম টেবিল সবার নেই কেন আপনি রাজনৈতিক আলোচনা করতে পারেন আয়ার কাপড় ঘর তুলতে পারলেন তারা খাওয়া দেবেন হ্যাঁ সে আলোচনা ফায়দা নাকি হজরত মামানা আব্দুল ভাই সাহেব হজরত আমিনুর রহমতুল্লাহ ওনার দরবারে একবার তখন পূর্ব পাকিস্তান দেশ বাংলাদেশ কায়ে কিছু লোকজন কিন্তু করা হচ্ছিল কিছু লোকজন বসছে ওকে এক একজন একজনকে দায়ী করছে হ্যাঁ দায়ী কে বলছে এরিয়া দায়ী এবং সেটা প্রয়োগ করার মতো পাওয়ার আপনাদের আসতে দেখছি এখন তো লোকজন সব পাওয়া গেছে আপনি আলোচনা করলেন রেজাল্ট কি সিদ্ধান্ত করতে দিতে হবে তোমার তোমার অমুক দোষী আচ্ছা যাক অমুক দোষী তা তার শাস্তি দিতে হবে শাস্তি দেওয়ার যোগ্যতা আপনার পাওয়ার আছে দেখ আপনার এই আলোচনা করে সবার রাষ্ট্র পালন কেমন করে আল্লাহ কাছে কিছু করে স্টেপ করতে আল্লাহ কাছে দোয়া করতে আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো দুই রেখা সারাতে হাজত করে এটা কাজের জিনিস হচ্ছে এটাতে করলেন এদের সময়টা নষ্ট করলেন কি ফায়দা হবে এখন আপনি চিন্তা করেন তো আমাদের ম্যাক্সিমাম টাইম এই ধরনের আলোচনায় নষ্ট হয় কিন্তু এটি বলতে আল্লাহ তুমি যতই কোরআনে করে দিত তোমার কালামকে সহজ করে দিত কিন্তু আমার তো টাইম প্রত্যেক আমার টাইম হলো বন্ধু বান্ধবের শুধু আড্ডা দেওয়ার টাইম হলো হ্যাঁ পার্কে ঘোরার টাইম হলো আর আল্লাহর সাথে পাঁচ কথা বলার টাইম হলো আল্লাহর সাথে কত বলা তো বলতেছিলাম কেনা বেচার পরে আল্লাহ এই তিন আমাদেরকে আমার জাহান্নামকে ফেরাই দিতে ফেরাই দিয়ে কয়টা দায়িত্ব দিতেন তিনটা তো তোমরা পাঁচবার মসজিদে হাজিরা দাও এক দুনিয়াতে কাম কাজ যা আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা সব কিছু নিয়ে আনন্দ থাকো তবে ওর মধ্যে যেন আমার রসুলের তরিকা আর তিন নম্বর দায়িত্ব দিচ্ছেন যে আমি যে জিনিসগুলো আরাম করে এইগুলো তুমি করো এইগুলো করে তোমার বাপ মা জান্নার থেকে বহিষ্কার হয়ে গেছে তুমি যদি এইগুলোই করতে থাকো আমার অলি হইতে পারবে না তুমি জানলাতে প্রবেশ করতে পারবে তিনটা দায়িত্ব আমাদের মাল আমাদেরকে ফেরত দিচ্ছেন যে তিনটা দায়িত্ব পাঁচবার মসজিদে হাজিরা দাও আর দুনিয়াদি কাজ কাজ খানা পিনা উঁচু বোতল হাত বিদ্যা যা করো আমার মুসলের তরিকা আর আমি যেগুলো আরাম করছি এগুলো ছেড়ে দিই এই তিনটা কাজ এখন এগারো মাস পর্যন্ত আমরা এই তিনটে কাজ আল্লাহ যেভাবে চাইছে আমরা ওইভাবে করতে পারি দাবাতের সাথে নামাজ পড়তে হবে বহু দাবাত তরফ হয়ে গেছে বহুবার দাবাত কি হয়ে গেছে তরফ হয়ে গেছে দুনিয়াবি কাজগুলো রসুনের তরিকা করতে বলা হয়েছিল ওর মধ্যে রসুলের তরিকা খুব কম হয়ে জানি না নকশাটার তরিকা কি বলা জানে মসজিদে ঢুকার রসুলের তরিকা কি জানেই না তো দুনিয়ার যে কাম গুলো জানাই রসুলের তরিকায় আর আল্লাহ বলেছিলেন গুনা ছেড়ে দিও এটা বস্ত বড় বাজার লাখ লাখ দখল নামাজ পড়ার থেকে গুনা ছেড়ে দেওয়া বড় বাজার কিন্তু গুনা আমরা ছাড়তে পারি নাই গুনা ছাড়ার কথা বললে আমাদের ক্যালিফিকেশন শুরু হয়ে যায় বলে কি উনি কিন্তু দেখা যাবে না বলে ছাড়া জিন্দগি চলবে শুরু হয়ে যায় আমরা গুণা করতে করতে গুনার ভিতরে এত অভ্যস্ত হয়ে তো আল্লাহ তালা গান মালকে জান্নাতের বিনিময় খরিদ করে নিয়ে আবার আমাদেরকে দিচ্ছেন দিয়ে তিনটা কাজ দিলেন তিনটাই টু মসজিদে হাজিরা দিচ্ছি তোরা ফাঁসায় হইলে ফাঁসার মধ্যে দশটা ভুল ফাঁসার মধ্যে দশটা ভুল একান্ন পর্যন্ত জানি না দুনিয়ার কাজ কাজে তুলমত আমি নবীদের সুন্নত লিখে দিছি এই নবীদের সুন্নত যদি আপনি করেন তো দুনিয়ার কাম কাজের সুন্দর তরিকা কি সব তারা হয়ে যায় কিন্তু কয়জনে পড়া এরপরে গুণা থাকতে হবে আমার লেখা যে কিতাবুল ইমান কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায় এখানে আমি গুনাহার তালিকা দিই একবার সংক্ষিপ্ত আর একবার বিস্তারিত শত গুনায় কবিরাজ এক শত বিস্তৃতটা এই গুনায় কবিরাজ বীজ দিয়ে দিচ্ছে পরে দেখেন যে আপনার ভিতরে কোনো আছে কিনা এদিকে থাকতে হবে এটা একটা দায়িত্ব তা না হলে হ্যাঁ এটা কি হবে অনধিকার তত্ত্ব কিন্তু আমরা করি নাই এগারো মাস যদি আমরা করি নাই তো আল্লাহ তালা রমজান এই জন্য দিচ্ছেন এই মাসটা তোমরা একটু দুনিয়ার কাজটা কমাও তোমার দৈনন্দিন যে কার্য তালিকা ওটিকে একটু সংশোধন করো ওর মসজিদে যেগুলো না করলে নয় ওগুলো এক মাসের জন্য আউট করে দেবে আউট করে দিয়ে ওখানে তো আমার তেলাওয়াতের জন্য কি করো জায়গা বের করো জায়গা বের করো আবার তিনি রোজা দিতেন তারাবি দিতেন তারাবিতে অটোমেটিক কি হয়ে গেল হ্যাঁ বিশ টাকার তারাবিতে কয়টা ফিল্টার চল্লিশটা ফিল্টার দৈনন্দিন আপনার লাভ হইতেছে তারাবির দ্বারা প্রত্যেক দিন আর চল্লিশটা চিন্তা চিন্তা দ্বারা আল্লাহ লাভ মানে জান্নাতের ভিতরে কিন্তু মাথা হাসিল হচ্ছে তোরা একরা দিচ্ছি কি করো আমার নৈপত্য লাভ হচ্ছে তোরা একরা দিচ্ছি শেখায় কি পড়লে আমার চিন্তা অর্থ রাখে চিন্তা করো আমার কাছে চলে আসে চিন্তা করো আমার কাছে চলে আসে বিশ টাকা তাহলে কটা বা কাম পাইবেন চল্লিশটা কিছু ভাই আছে কত নির্ভর তারা কাছে আমরা তুলনা করি তারা কিন্তু আমরা মানে নিব হ্যাঁ আপনার এক বন্ধু করেছিল হ্যাঁ আমি তোমাকে চল্লিশ হাজার টাকা গিফট করতে চাই তুমি আমার প্রিয় বন্ধু চল্লিশ হাজার দিন আমি এখন আমি তালাক না ছাড়া একদম হালাল পয়সা উনি আপনাকে গিফট করতেছে আপনার সাথে উমরার পয়সা হয়ে গেল একটা উমরা করার পয়সা হয়ে গেল প্রায় সে চল্লিশ হাজার দিবে আপনি জিপ ধরতে না ভাই আমি তো আপনাকে বেকুব বলবে না কিছু আমার রমজা আছে তারা এই রমজানে চল্লিশটা মাকাম নিজে না দিলেই আল্লাহ দিবে হ্যাঁ দিবে না দিবে হ্যাঁ দিবে ষোলোটা রাখা জ্ঞানী হলো না আমক হল হ্যাঁ? আমক এই জন্য ভাই আল্লাহ রমজান এই জন্য দিচ্ছেন যেখানে ওই ইবাদত বন্দী করতে হবে আর যত দুনিয়াবি কাজ আছে এগুলো কি করতে হবে একদম তালাক করে গেলে শূন্য করতে হবে আর আল্লাহ যেগুলো হারাম করছে নিজেও করবে না নিজের পরিবারের কাউকে করতে দিবে না যে এক মাসের মধ্যে এই রমজান মাসের মধ্যে আমার ফ্যামিলিতে কোনো গোনা হইতে পারবে এই মাসে কোনো গোনা হইতে পারবে না পরেরটা পরে দেখা এইভাবে যদি আপনি আমি এখন থেকে তৈরি নিতে পারেন তাহলে আমাদের এই সামনে আলো রমজান কাজ তা না হলে ওই যে হুজুর তিনজন করে বদয়া দিলে ওই বদয়ার মধ্যে করতে আল্লাহ তালা আমাদেরকে এখন আমি যেভাবে বললাম এই তিনটা কাজকে সুন্দরভাবে করার জন্য আমরা যে এগারো মাসে আল্লাহ থেকে চলে গেছিলাম এগারো মাসে কোথায় চলে গেছিলাম আল্লাহ থেকে দূরে চলে গেছিলাম ওইখানটা আল্লাহ কাছে টানার জন্য কি দিচ্ছেন আরে কি দিচ্ছেন রমজান দিচ্ছেন এই জন্য আল্লাহ রসুল দুই মাস আগের থেকে দোয়া চালাইছে রমজান পাওয়ার জন্য রমজান আসছে আমাদেরকে আমরা বৈঠক করার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে না আল্লাহ তালা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ